বলে সুরার মধ্যে আল্লাহ দেখো একটা ঘোড়া তুমি সৃষ্টি করো নাই আল্লাহ তার মুখের সামনে পেশ করছে কিছু ঘাস কিছু সুলাবুট আল্লাহ সৃষ্টি করছে তুমি তার সামনে পেশ করছো তাই তোমাকে মেনে নিয়ে সে তোমার ইঙ্গিতে দান দিয়ে দিচ্ছে তাহলে দেখা গেল চতুষ্পদ জন্তু তার মনিরকে চিনে এবং তার মনিরের জন্য দান দিয়ে কিন্তু গোপায়া জানোয়ার গুলো তার মনিরকে চিনল না দান দেওয়া তো পড়ার কথা মনিরকে চিনল না আর যদি কেউ চেনাইতে চেষ্টা করে তাহলে সে গেলে করে দেয় হ্যাঁ? অস্বীকার করে কোন নেই কোন অটোমেটিক কালের বিবর্তনে কালের বিবর্তনে আমরা হয়ে গেছি এই টাইপের লোকগুলোকে আল্লাহ তালা জানোয়ার বলে তো তাদের জিন্দগিতে কোনো ফর্মুলা নেই যা বলে যা কিছু তাই করতে কিছু মমে ওই পর্যায়ে চলে যায় ইমান আছে আল্লাহ কিন্তু আল্লাহর মাথার থেকে পাওয়া পর্যন্ত বিধান দিয়ে রাখছে ওই বিধান সে মানতে রাজি চুল কেমন রাখবে সরিয়াতে বলে দেবে এই কয়েক তারিখে চুল চুল রাখবে তোর একটা মতো নেই চুল লাগছে মেয়েদের মতো লম্বা পুরুষের জন্য হারাম হারাম অথবা সামনে ছোট করে সামনে লম্বা করে ইংরেজদের স্টাইল যেহেতু সুরা রহমানের মধ্যে আছে আল্লাহ তালা তখন জাহান নামে জাহান নামে ফেলবেন ফ্রেস্তারা তার সামনে চুল ধরবে আর ঠ্যাং ধরবে শুধু এক এক করে জাহান্নার মাঝখানে চলে যাবে এই আয় শোনার কারণে কাফেররা কি করলো সামনে চুল লম্বা করে রাখি সামনে চুল তো যখন ফেলবে তো লম্বা না রাখি তো ধরবে কেমনে পুরস্কার ইংরেজি স্টাইল মহিলাদের মতো তো লম্বা রাখাও না যায় আবার সামনে লম্বা রাখবেন সব দিক দিয়ে ছোট এটাও না দেখা গেল শরীর তার পছন্দ হলো না তার মনে আশা আবার এটা উল্টা মহিলাদের বেলায় খাটাও মহিলারা তাই করতেছে তাদের আল্লাহ করছে লম্বা চুল রাখবে এরা ঘাড় বাবু রাখে ঘাড় বাবু কি মহিলাদের জন্য দায়ের দেখা হচ্ছে আর পর্যন্ত তো পুরুষেরই বাপ দিয়ে রাখা যায় ছেলেগুলো হলো মেয়ে আর মেয়েগুলো হলো ছেলে তার মানে কেউ আল্লাহর উপর রাজি নেই ছেলেকে ছেলে কেন বানাইছে রাজি নেই সে আর মেয়ে হয়েছে মেয়েকে মেয়ে কেন বানাইছে এও রাজি নেই সে ছেলে হয়েছে তো সে ঘাড় বাঁধলে বড় শিক্ষিতা মহিলাদেরকে দেখে আইনজীবী হয়ে গেছে কিন্তু আল্লাহর আইনের কিছু জানে দুশ্মনদের আইন মুখস্ত করে আইনজীবী হয়ে গেল তাদের এই অবস্থা আবার চুলের মধ্যে বিভিন্ন কালার করছে কেউ লাল বানাচ্ছে সাদা বানাচ্ছে অথচ সরিয়াছে এগুলো যাবে হ্যাঁ সাদা হয়ে গেলে মেহেন্দি লাগাইতে পারে এখন তো সব কালার করা গেছে কাফেরদেরকে দেখা দেখি এগুলো না যায় এই ধরনের প্রত্যেকটা জিনিস মদ ফটো করতে বলা হয়েছে মুসলমানদের একটা গুরু যারা শরীয়তটা ভালো লাগে না তারা মদ লাগলে ঠোঁটের থেকে বাড়ায় যা ইয়া বড় মদ থাকে না যায় এরকম মুখ থাকলে তো হবে না ছোট দাঁড়িয়ে রাখতে বলা হবে সেটা এক মুষ্টি এক মুষ্টি কম করলে দায় যাবে কেউ রাখতে চাই না আবার কেউ রাখতে চায় কিন্তু কাকে এক মুষ্টিতে কমাই ফেলছে কালের সাথে বিষয় এর জন্য ইহুদিরা মেশিন বানাই দিল দাঁড়িয়ে রাখলে রাখো কিন্তু আমাদের ইহুদিদের ফর্মুলা রাখে দুই তিন দিন পরপর তোমার চেহারার উপরে মেশিন চালাইবা তাহলে স্টেডিয়ামের ঘাসের মতো করে তোমার দাঁড়িয়ে রেখে স্টেডিয়ামের যে ঘাস মেশিন চালায় না এরকম রাখবে দাঁড়িয়ে কাটাইতে চেষ্টা করছিল অনেকের ব্যাপারে কামিয়া বলি আর দাঁতের ব্যাপারে কামিয়া ভয় নাই তাদের জন্য ওরা এই ফর্মুলা দিল ঠিক আছে তোমাদের বুঝাইতে পারলাম না তুমি এটা করো অনেকে ওটা মানছে ঠিক আছে এটা মানা যায় ইহুদের এটা মানছে না এগুলো তো আল্লাহর কাছে চলবে না এই ধরনের আল্লাহর কাছে চলবে না এই ধরনের দাড়ি কাফেরদের কাছে গ্রহণযোগ্য না আল্লাহ কাছে কেমনে গ্রহণযোগ্য হবে কাফেরদের কাছে গ্রহণযোগ্য না কেন বুঝলাম আমি আমি তো বহুবার ভারতের দূতাবাসে গেছি আমার সাহেবের দরবারে যাওয়ার জন্য বিশ্বাস ওখানে দেখছি আমার মতো দাঁড়িয়ে দেয় না আর যাদের দাঁড়িয়ে গালের সাথে মেশানো এদেরকে দিচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে এইটা তারা কোনো দাঁড়িয়ে গণনা করে নেই ঠিক আছে ওকে তুমি আমাদের দলে আসো তোমার দাঁড়িয়ে কোনো প্রবলেম হবে না এটা অ্যালাউ করা যায় তখন আমি বুঝতে পারলাম যে যে দাড়ি সরিয়াতে গ্রহণযোগ্য না ওই দাড়ি কাফেরদের কাছেও গ্রহণযোগ্য না তারা দাড়ি ধরতেছে না না ধরে ওদেরকে বেশা দিয়ে আমার মতো লোকের জন্য সমস্যা করতে সেসব হাতে খেলাম আমার দুইবার না তিনবার দাঁড়াই করি একবার যাই একে খুব ধরে ফেরত দিই আবার তো এইভাবে পুরা বডির মধ্যে দেখা গেছে শরিয়াতের হুকুম সে মানতেছে না সে মানতেছে ইসলাম তার মধ্যে ওটা তার কাছে ভালো লাগে এই হল তৃতীয় প্রকার মমিন বিশ্বাসটা ঠিক আছে কিন্তু আমলের ব্যাপারে সে শরিয়াতের পাবন্দি করে না সে নষ্টের চাহিদা অনুযায়ী চলে নষ্টের চাহিদা অনুযায়ী সে চলে নষ্ট যেটা ভালো লাগে ওইটাই করে টেলিভিশন দেখতে ভালো লাগে যতই লাগবে আরাম এর সামনে বসলে পাঁচ মিনিটের মধ্যে একশো গোনা হয়ে যায় গোনা করে তাকে বলা হয়েছিল নুন দিতে পাজামা প্যান্ট করবেন না হারাম আল্লাহ তাহলে হাসরে ময়দানে তাদের থেকে দৃষ্টিপাত করবেন এত রাগ হবে কিন্তু সে টাকুন নিতেই এটা না হলে তার ফ্যাশন হয়েছে টাকুন নিতেই এই হলো তৃতীয় পেছনের মমি ইমানটা আছে আমলের দ্বারা কাজ আছে পড়লে পড়লো না পড়লো না পড়লো এই তিন প্রকার মন্দিরের পরিণাম এটা আল্লাহ তালা জানাই দিয়েছেন কোন মমিনের পরিণাম কি প্রথম প্রকার মমিন যে ইমারত ঠিক করছে আমলও ঠিক করছে অন্যকে ইমারত দাওয়াত দিচ্ছে আমলের দাওয়াত দিয়েছে এদের পরিণামে আল্লাহ তালা দুনিয়াতে আখড়াতে সব জায়গায় তাদেরকে কামিয়াব করবে এবং তাদেরকে সমস্ত কাফেরদের দ্বারা বেইজত হয় মানুষ মা মাহবুবদের ইজ্জত ভুলঞ্জিত হয় এই ধরনের বিপদ আবার থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে দুনিয়াতেও আখড়াতে প্রথম শ্রেণীর মমিনের জন্য আল্লাহর এই দুনিয়াতে ইজ্জতের সাথে থাকবে কবরও ইজ্জতের সাথে থাকবে হাসারের ময়দানেও ইজ্জতের সাথে থাকবে এখন আছেন দ্বিতীয় প্রকার মমিন এদের সম্পর্কে আল্লাহ তালা কিন্তু ইমানও আছে নে আমলও করছে পরকালে জান্নাতের ওয়াদা করছে তোমাদের জান্নাত দেওয়া হবে কিন্তু দুনিয়াতে সে আরামে থাকবে না কাফেরদের দ্বারা চপ থাপ্পড় খাবে এর কোনো দায় দায়িত্ব নেন নেই কারণ ভাগ্য ভালো হলে অর্থাৎ কাফেরদের দ্বারা লাঞ্ছিত হবে না আবার হইতেও পারে হইতেও এর উদাহরণ তো ঐক্য ঐক্যবুতরের মতো যান আছে কিন্তু বাজু নেই কবুতরের মধ্যে কি আছে যান আছে কিন্তু উড়াল দেওয়ার বাজু নেই এটা একটা শিশু এরা ধরে ফেলবে উড়াল দিতে তো ও তখন ইমানেরও দাওয়াত দেয় না আমলেরও দাওয়াত দেয় না তার বাজু নেই ও তো কাপেররা শাস্তি দিতে পারে ক্ষতিগ্রস্ত করতে পারে নিজেকে বাঁচানোর জন্য যে বাজু দরকার ছিল পাখনা দরকার ছিল তার কাছে এর ব্যাপারে আল্লাহ তালা আখরাতে তো জান্নাত দেওয়ার অর্ডার করেছেন দুনিয়াতে আল্লাহ তালা কোনো দায়িত্ব নেন তৃতীয় প্রকার মমিন যারা ইমান আছে আমল নেই ওই কাফারদের জেন্দেগি অবলম্বন করত কাফারদের জেন্দেগি শয়তানের জেন্দেগি পশুর জেন্দেগি এক কথা কাফারদের জেন্দেগি শয়তানের জেন্দেগি পশুর জেন্দেগি শব্দ তিনটা সবগুলো মিল করে একই জিনিস সবগুলো একই জিনিস যেটাই শয়তানের জেন্দেগি ওটাই পশুর জেন্দেগি ওটাই কাফারের জেন্দেগি মুসলমান এটা কম ইমান আছে আল্লাহ তোমাকে মানতে হবে কিন্তু না আমি আমার মত করবো যেটা ভালো লাগে এটা বল এদের সম্পর্কে আল্লাহ তালা বলতেছেন দুনিয়াতে আমি তোমার উপরে কাফেরদেরকে বিজয়ী করে দিব কাফেরদেরকে বিজয়ী করে দিব তারা তোমাদেরকে লণ্ডভণ্ড করে দেবে তোমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করবে তোমাদের ধন সম্পদ লুণ্ঠন করবে এসব কিছু হবে আল্লাহ বলতেছেন আমি এটা করব এটা আমি করব তার মানে ওই কাফের এমনি আসে নাই কাপড় যে মুসলমানদের দেশে ঢুকে গেল আর এর পেটাই করতে আরম্ভ করলো যা তো খেলাল আর দিয়ার পনেরো পারা প্রথম খ্রিস্টান আয়াত মুসলমানদের দেশে ঢুকে গেল আল্লাহ বলতেছেন আমি এটা করবো তাহলে কি বোঝা গেল কাফেরা আসে নাই এদেরকে আল্লাহ পাঠাইছে আপনাকে আমাকে পিটাই করার জন্য পাঠাই দিচ্ছে ইমান এনে ঘোষণা করলাম আমি আল্লাহ আর আমলের ময়দানে ঘোষণা করলাম যে আমি কাফের মতো চলবো ইমান আনার কারণে তো তুমি ঘোষণা করলাম আল্লাহ বান্দা আল্লাহর বান্দা যখন আল্লাহ বান্দা মতো আমার জানোয়ারের মতো আমল করতেছে কেন এটা আল্লাহ তালা বরদাস্ত করবেন আমার বান্দার ঘোষণা দিলা চলতেছে জানোয়ারের মতো তোমার জীবন আর জানোয়ার জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই এটা আল্লাহ মানবেন না কাঠের গলমদের দিকে দাপন করতেছে সেও করতেছে কিন্তু দুটো এক সমান না কাঠের তো আগের দাবি করে নাই আমি আল্লাহর বান্দা সে তো গড়ের নাসিক হয়ে বসে আছে আল্লাহ কিচ্ছু নেই কাফের তো আল্লাহকে স্বীকারই করবে স্বীকার না করে সে মনসাহী জিন্দগি করতেছে ইচ্ছা মতো চলতেছে কিন্তু মুসলমান তো আল্লাহকে স্বীকার করে আল্লাহকে স্বীকার করার পরে সে জানুয়ারের জিন্দগি এখানে অবলম্বন কেন করছে এই কারণে আমার নামটা হয়ে তুমি শয়তানের মতো চলবা মুখে পেলে আল্লাহর বান্দা আর কাজে প্রমাণ করলে শয়তানের বান্দা কাজে প্রমাণ করলে তুমি শয়তানের বান্দা এটা চলবে না এই মোনা ভেঙে চলবে না তোমাকে পিটাই করার জন্য আমি কাফের পাঠাবো তোমাকে পিটাই করার জন্য কাফের পাঠাবো তোমার পতন করবে তোমার দিদিকে বিন্দুবান করবে তোমার বাচ্চাদেরকে এটিম করবে তোমার সব সম্পদ লুটন করবে তোমার দেশের স্বাধীনতা নিয়ে যাবে সব বর্তমান দুনিয়াতে এটাই চলছে বর্তমান দুনিয়াতে মেজরিটি মুসলমান এর তিন নম্বর মুসলমান এই জন্য একটা পর একটা দেশের মধ্যে কাপড়া ঢুকতেছে ঢুকতেছে না আল্লাহ তাল্লাহ পাঠাই দিচ্ছে বাস না তোমার আয়াত বাস না আমি তোমার দেশে পাঠাই দিব আল্লাহ তালার শব্দ কোরআন শরীফে আমি পাঠাই দিব একটা উদাহরণ দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এক লোকের ছেলে হেরোইন খায় বাপে এত বুঝাইছে যে এগুলো ভালো না কিন্তু তার কয়েক বছর শেষ হয়ে গেছে এগুলো যারা খায় হেরোইন মদ এটা জেন্দিগি শেষ হয়ে বরবাদ হয়ে যায় বুঝায় কিন্তু বুঝায় কোনো কাজ হয় না তখন বাপে অনেক সময় থানায় যায় যে ওসি সামনে সেকেন্ড অফিসারে টাকা তুমি দিয়ে আসে বলে আসে আমার ছেলের এই অবস্থা ধরে আনো ভালো হচ্ছে দিয়ে ওয়াদা অঙ্গীকার নেও সামনে আর এই কাজ না করো তো বাবা তো থানায় বলে সেখান সেকেন্ড অফিসারে পয়সাও দিয়ে তখন ঠিক সময় মতো পুলিশ এসে গেছে এত ধরে নিয়ে গেছে তো বাপের কথা তো বলবে না তোমার তোমার ব্যাপারে আমাদের থানায় রিপোর্ট তোমার ব্যাপারে আমাদের থানার রিপোর্ট আছে তুমি এগুলো পাবো কেন পাবো পুলিশের যে পিটানোর স্টাইল আছে একদম আধা মারা করে দেবে কোনো ধাক্কু দেবে এই স্টাইলে খুব পিটাবে পুলিশকে আসছে না আনা হয়েছে পুলিশ ওই বাড়িতে আসছে না আনা হয়েছে বাপে আনছে তো অভিভাবককে পুলিশ দেখে আসছে মুসলমানের অভিভাবককে কইবেন আমরা আল্লাহর বান্দা কাম করবেন শয়তানের বান্দা আল্লাহ পুলিশ দেবে পুলিশ বুস্তুর সব পুলিশ এই বুস্তুর যত পুলিশ আছে হ্যাঁ টনি দিল্লি এটা পুলিশ পাঠিয়ে দিন তখন আপনি যত মিছিল করেন মিছিল করে কি আল্লাহ গজব দূর করা যায় গজব দিতে আল্লাহ আপনার মিছিলের আল্লাহ ভয় পায় তাহলে মিছিল বের করলেন পেট্রোল মোকাবেলা আরো বেশি বুদ্ধি কোন মিছিল দ্বারা আল্লাহ আজাদ ঠেকানো যায় আল্লাহ আজাদ কথা বোঝায় আজকাল যা কিছু হয় খালি মিছিল খালি মিছিল কি হবে আল্লাহ তোমার মিছিলকে ভয় হ্যাঁ মিছিল করে আল্লাহর দূর করা যাবে না আল্লাহর দূর করার একটাই রাস্তা আমাদের আমল ঠিক করতে আজাদ গজবকে দূর করার একটাই রাস্তা কোন রাস্তা আমল ঠিক করতে আমল আল্লাহ শরিয়াতের বিধান মানতে হবে ওই বিধান বাস্তবায়ন করতে হবে তো মুসলমানরা বিধান জানেই না আজকে মুসলমানরা আল্লাহ বিধান জানে না ঢাকার কোন কোন এলাকা আছে বাপে পোলারে গালি দেওয়া শেখায় আমি নাম বলবো না কোন এলাকায় তারা ছোটকালে ছেলেকে গালি দেওয়া শেখায় কিভাবে গালি দিতে হয় তারা কথা বলার সময় গালি দিয়েই কথা শুরু করে এমন নিকৃষ্ট গালি এমন নিকৃষ্ট জানোয়ারের বাচ্চা বলে গালি দেয় না আনলেও জবা নাফা দেয় আমার জানা আছে যে বাপে ছেলেকে ছোটকালে শিখাই দিচ্ছে তাতে বড় হয়ে যে তার বিশ্বাস এভাবে গালি না দিলে কোনো কাজ হয় না তাহলে বিশ্বাস হয়ে গেছে যে এইভাবে গালি না দেওয়া যায় তো ড্রাইভারও ঠিক মতো টাকা দিবে না হ্যাঁ রিক্সাওয়ালাও ঠিক মতো জমা দিবে না এই জন্য গালি দিতে হবে সমান তো বাপে এটা ট্রেনিং চিন্তা অথচ গালি দেওয়াই না যায় গুনায় কবিরা আর মুসলমান সেটা শিখাই শিখাই ছয় বলাতে বাপের তো টাকা তুমি দেয় পোলা পান কোন নামে খবর নেই পাঠা মোটাই বেড়ে শয়তানকে খুশি করতে বাপটাই তো চোখ কান ফুটলে কিন্তু গার্ডেনে নিয়ে ঢুকাই দিল ঢুকাই দিল এতদিন মায়ের হজরত নামাজের জন্য ওঠার তফি ভাইনি যে ছেলেটা ছেলে গ্রুপে পড়ার মতো বয়স হয়েছে এখন ঠিক মতো উঠতে পারবে খুব বলে নেই আল্লাহ জন্য উঠতে পারে নাই হ্যাঁ ছেলেকে নাস্তিক বানানোর জন্য উঠতে পারে কার হাতে দিয়ে আসতেছে তুমি তারা কারা বসে আছে এত ভোরে তারা কেন ক্লাস শুরু করছে যাতে তোমার ছেলে সকালে বক্তব্যে যাইত কোরআন শিখতে ওই বক্তব্যে যাওয়ার টাইম না পায় এত ভোরে কেন তারা শুরু করলো তাদের প্ল্যানটা কোথায় মুসলমানদের বাচ্চাদেরকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য মুসলমান থাকো নাম তো অথচ তাও ছাড়া যেরকম ভাত হয় না কোরআন ছাড়া মুসলমান হয় সহি কোরআন ছাড়া কোন মুসলমান হয় না সে কোরআনকে সহি সূত্র পড়া এর থেকে বিরত রাখার জন্য তারা ওই টাইমে এগুলো চালু করছে এখন মা উঠার তৌফিক হয়েছে কুতুর করে দিয়ে আসতেছে নাচতেছে নাচতেছে আপনি যেরকম পাক্কা নাস্তিক হয়েছেন আমার সোনামণিকে এইরকম বানাই দিবেন আপনার মতো বড় নাস্তিক বানাই দিবেন কার বাপমাই তো নাস্তিক মানে আর যদি খ্রিস্টানদের স্কুলে ঢুকাইতে পারে তার হয় এখানে ঢুকাইতে পারে তারপর আমার ছেলে একটা আমেরিকা আমেরিকাতে এসেই ইলেকশন করবে মন্ত্রী হয়ে যাবে ওখানে ঢোকাতে পারে সে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে মন্ত্রী কি বললে তার কোন ফজিলাত আছে দেখার আমাকে মন্ত্রী মানে সে কয়েকটা মন্ত্র মুখস্থ করে গণতন্ত্রের কয়েকটা মন্ত্র মুখস্থ করে মন্ত্র থেকে মন্ত্রী কোরআন আয়াত মুখস্থ করে দেখে পশ্চিমা গণতন্ত্রের কয়েকটা মন্ত্র মুখস্থ করে মন্ত্র মুখস্থ করে কি হয়েছে মন্ত্রী আল্লাহ কি ফজিলাত আছে আল্লাহ দেখাই দিলেন কত লোক মন্ত্রী হয়েছে তাদের সব জেলে রেখে তাদের মন্ত্রী হলে কি ফজিলাত দেখেন ফজিলাতটা দেখেন এই লোক বুঝলাম আজাদ গজব থেকে বাঁচতে হলে আল্লাহ তাহলে এখনো তো আমাদেরকে নিরাপদ রাখছেন অন্য দেশের তুলনায় কাশ্মীরের মুসলমানদের কি হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা আফগানিস্তানের মুসলমানদের কি অবস্থা ইরাকের মুসলমানদের কি অবস্থা আমরা তো ঈদ করি তাদের তো কোনো ঈদ হয় না তারা এখন আমাদেরকে হেফাজত এই সুযোগে যদি আমরা প্রথম শ্রেণীর মুসলমান না হইতে পারি প্রথম শ্রেণীর মুসলমানের কাতারে সামেল না হইতে পারি তাহলে কোনো অসম্ভব না আমাদের ওই উৎসাহ হবে যে এইসব দেশের মুসলমানদের তাহলে এটা মনে করা ঠিক না যে আমরা এইভাবে সবসময় আরামে থাকি আমাদের দেশে কোনো কাতারে ঢুকবে না আমরা আরামে থাকি এরকম মনে করা কি না ঠিক না তারা ঢোকার জন্য অনেক চেষ্টা করত আমরাও ঢোকার জন্য চেষ্টা করছি তাছাড়া ঢোকার জন্য চেষ্টা করতেছে আমরাও ঢোকার জন্য চেষ্টা করছি এখন নির্ভর করতেছে আপনার আমার আমলের উপরে যদি আমরা নিজে ইমান ঠিক করে আমল ঠিক করি অন্যকে ইমানের দাওয়াত দিতে আমলের দাওয়াত দেই আল্লাহ এইসব চেষ্টাকে বাতিল করে দিবেন বাতিল করে দেবে কুকুরের শক্তি এখানে ঢুকতে পারে আর যদি আমরা আমল সুন্দর না করি ইমান সুন্দর না করি দাওয়াতের মেহনত না করি তাহলে এরকম হালাত হয়ে যেতে পারে তখন আফসোস করলে আর লাভ নেই এই জন্য আমাদের জেন্দিকে ভিতরে পরিবর্তন আনতে হবে মাথায় জানতে মাথায় গেলে মাথায় অনুযায়ী আমল করতে হবে এই জন্য বিগত কয়েক জমা ধরে মাথায় মাসায় বলি একটা মাস্টার শিক্ষা করলে একশো রাখাত নফল নামাজের সব পাওয়া যায় একটা একটা বছর এক এক সময় আলহামদুলিল্লাহ অনেকগুলো মাস্টার বলি আমার বয়নের ভিতরে অনেক মাস্টার চলে আসে তো গত সময় আমি যারা শুরু করছিলাম প্রত্যেক অক্ষের নামাজের রাখার পাঁচক্ত নামাজ পড়ি না এই নামাজের রাখার সংখ্যা কত এই বয়সটা গত মাসে শুরু হয়েছে এইগুলো জানতে হবে এইগুলো জানে আমল করতে হবে অন্যকে বলতে হবে তাহলে আল্লাহ তারা আরামে রাখছেন রাখবেন আর খালি দুনিয়ার ধান্দা করি তাহলে অদূর ভবিষ্যতে আমরাও বিপদে পড়ে যাব আমরাও বিপদে পড়ে যাব আমাদের মা বন্ধের ইজ্জত খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে তো আমি বলেছিলাম এই যে জুমান নামাজ আমরা পড়তে আসছি কয় রেখাত নামাজ এর আকাশের আলোচনা শুরু হয়েছে জুমার আগে চার রেখাত নামাজ তাকে <coughs> বলা হয় কমলাল জুমা এরপরে খুব্বা খুব্বার পরে দুই রেখা ফরজ আগেরটা তো সুন্দর ছিল দুই রেখা ফরজ এরপর আবার চার রেখা বাদাল জুমুয়া এরপরে দুই রেখা অক্টিয়ার সুন্দর অক্টিয়ার সুন্দর তার মানে শুরু আর শেষেরটা জোহরের শূন্য আমি যা বললাম সারমর্ম কি শুরু আর শেষেরটা পঞ্চম জোহরেরা পড়ে তাই জুমার কারণে কি পরিবর্তন আসলো ফরজ নামাজ চার রাখাতের জায়গায় দুই খুদ্া আর দুই রেখা চার রাখাতের জায়গায় দুই খুদ্া আসছে আর দুই রাখাত ফরজ একটা পরিমাণ ফরজ নামাজ চার রেখাতের জায়গায় দুই রেখা আর একটা পরিবর্তন আসছে বাদল জুমা চার রেখা বাদল জুমা চার রেখা এটা কিন্তু জোহরে নেই ফরজ হয়ে গেল দুই রেখা আর বাদল জুমা চার রেখা এইটা হলো বেশ এটা হলো পরিবর্তন এ হইল জুমার রাখা এখন বিভিন্ন চটি কিতাব যেগুলো যেগুলো কোন অথেন্টিক না নির্ভরযোগ্য না আমি যা বললাম তাতে হচ্ছে চার রেখা দুই রেখা ছয় রেখা আবার চার রেখা দশ টাকা এবার দুই রেখা বারো জুমার নামার বারো টাকা প্রত্যেকটা নিয়ে ভিন্ন ভিন্ন করতে হবে বাংলায় পাওয়া হ্যাঁ, জুমার পূর্বে তার রেখাত করতেছে আল্লাহ কবলাল জুমা কবলাল জুমা চার রেখাত করতেছে বাদাল জুমা চার রেখাত করতেছে আল্লাহ অক্সিয়া সুন্নত দুই রেখাত করতেছে আল্লাহ আল্লাহ কথা কিছু দিয়েছে না আল্লাহ আকবরটা হলো তাকবীর এই একটা তাকবির ফরজ নামাজ আর যত দেওয়া হয় ওগুলো শূন্য এখন এই প্রতি কিতাবে আরো আত্মঘাত বাড়ে তোমার নাম বারোটা বলো না হ্যাঁ, আরো আত্মঘাত বাড়ে শুরুতে বাড়াইছে দুই রাখা তাহিয়াতুল উজু আর দুই রাখা দোকরুল মসজিদ মূলত দোকরুল মসজিদ নামে কোনো নাম আছে তাহিয়াতুল মসজিদ এই দুই আর দুই চার আর শেষে বেড়াইতে চার রাখার আখিরি জোহর কোথাও বলে এহতিয়াত জোহর শুরুতে বাড়াইছে চার রেখা শেষে বাড়াইছে চার রেখা চার আর চার আট টাকা আট টাকা সমান ওইসব ছোট কিতাবে বাড়াই বাড়াই দিয়ে জুমাটাকে কঠিন বানাই আমার আত্মীয় তো জুমার নেওয়া পড়তো না

এত রকম নিয়ে এটা উনি মুখস্থ করতে পারতেছেন জোয়ার নেওয়া যায় আমি বলার পরে ভুল ভাঙলো মুক্ত করার জিনিসটা না নিয়ে মরার ইচ্ছা ইচ্ছা মুক্ত করে আপনি এখন খানা খাবেন কথা মুক্ত করা যায় খানার টাইম হয়ে গেছে খানা দেওয়া আছে খানা খাবেন কি মুক্ত করবেন নিয়ে তো মুখে করা কোনো জরুরি না নামাজের দ্বারা মনে মনে যে খেয়াল করবেন তো মনে মনে খেয়ালটাই তো নিয়ে মুখস্থ করবেন কেউ আচ্ছা। তো এই যে আপনার বাড়াইল এর মধ্যে আখরি জোহর যেটা বলা হয় সেটা তো বিলকুল না যায় একদম না যায় এখন ধরল দুই রেখা তাহিয়াতুল তাহিয়াতুল মসজিদ বা দুপুর মসজিদ না যায় কিন্তু যে দুমার সাথে খাস করে নিছে এটা তাদের ভুল হয়েছে এই নামাজগুলো দুমার সাথে খাস না যখন উঁচু করবেন মকরক্ত না হলে শরীরে কিছু কিছু পানি থাকা অবস্থায় আপনি তাহাতে উঁচু করতে পারেন দুমার সাথে খাস না আসার সময় পরে বিশ্বাস সময় পরে দুমার কিন্তু তো না এটা আবার দোকান উপস্থিত জোহরেও পড়া যায় আসরেও পড়া যায় ইশায় পড়া যায় তিন অক্টা পড়া যায় তিন অক্ট যখন পড়া যায় তাহলে জোগার সাথে কাজ করলে তো মানুষ ভুল বুঝবে বুঝতে গেলে এটাকে পড়তে অন্যটাই পড়া যায় যায় না ভুল একসাথে খাস করার ধরুন মানুষ ভুল মধ্যে পড়ে গেছে এটা জোহরও পড়তে পারেন আশ্রয় পড়তে পারেন ঈশায় পড়তে পারেন মাগরিবে পড়া যায় না আর ফজরে পড়া যায় হ্যাঁ যদি কেউ সবের সাথে আগে আছে প্রস্তুতি তাহলে আপনি দক্ষিণ বছর করতে পারবেন সবের সাথে হয়ে গেলে তখন কিন্তু আর দুই জায়গার সুন্দর থাক কোনো সুন্দর নকল যায়নি তো জুমার টাইমের নামাজ রাকাত গুলো বলে দেওয়া হলো যেগুলো বাড়াইছে কোনটা না যায় কোনটা যায় তাও বলা হল আল্লাহ তালা তৌফিক দিলে সামনে তার আপনার ব্যাখ্যা দেওয়া আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক আবার আলহামদুলিল্লাহ